আমি ফেরোজের নাম দমদমান তুই আমার এখানে একটু কিনে দে ও দেখলো সারাদিন পানি বই বেড়ানোর বেড়ানোর চাইতে সায়া বসে যদি কান কাটি করলি যদি পয়সা মিলেছে তাহলে আমার ই ভালো আমি মাঠে পানি বই বাড়াবো কাজ কাঁদবো ওই যে কান্না শুরু হলো আর এ যা বিনিয়ে বিনিয়ে ভাড়াটে কান্না তো খুব চমৎকার করে ভালো করে বানিয়ে বানিয়ে বানিয়ে বানিয়ে কিনেছে কানলে পয়সাও পেয়েছে ও শালা হারামির যা আগে যা কাজ কাম করতো সে কাজ কামার করে না ওদিকে ছায়া বসে কাঁদবো মোটা মোটা টাকা হবে বেকার পানি তুলতে যাবো কেন ভালো কান্নার একটা টিম হয়ে এলো আর কেঁদে কেঁদে ওর ভালো পয়সা উপার্জন হয় আর যদি নতুন এলাকায় কান্তি যায় এসা কান্না কাঁদবে উদ্দেশ্য যদি এখানে চিল্লে পেরিয়ে ভালো কান্তি পারি তাহলে আর পাঁচটা কাঁদার দায়িত্ব পাবো অন্য বাড়ি যখন লোক মরে যাবে তখন আমার ডাকবে যদি কাঁদা ভালো না হয় তাহলে অন্য লোক তো ডাকবে না কাঁধ সালা ভাড়াইতে কান্না অতীত যুগে ইমরাউল কায়েসের সাহিত্যের ইতিহাসে দেখেছি যাই আমি জাইয়ামে চাহিলিতের যুগে বাড়ির লোকজন মরে গেলে তারে কত ভালোবাসি তারে কত যত্ন করি তারে কত মহাব্বত করতাম সেই মহাব্বত ভালোবাসার প্রেমে প্রেমের নিদর্শন স্বরূপ ভাড়াটে লোক দিয়ে কাঁদা হতো যেদিন মরে যাবে সেদিন কাঁদবে কবর দেবো সেদিন কাঁদবে মরার পরেও যদি বড় লোক হয় সাত দিন আট দিন দশ দিন পর্যন্ত কাঁদাবে চালাও কান্না আমার হলো মনে হয় মাঝে মাঝে জানি না ভুল কি ঠিক নেয় কি অন্যায় সবা হচ্ছে ভালোই হচ্ছে আলহামদুলিল্লাহ দোয়াদানি হচ্ছে হলো লোক কেন্দে নেন্দে একাকার করে দিলে আল্লাহ জাহান নাম থেকে বাঁচাও গোষ্ঠী সমেত উদ্ধার করো আল্লাহ নামাজি হক নামাজি করিয়ে দাও যার কলেরা টঙ্কারা আছে আল্লাহ সব সেরিয়ে দাও আল্লাহ যাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না তার বাচ্চা কাচ্চার ব্যবস্থা করে দাও কান্নাকাটি তো অনেক হলো ভাড়াটে কান্না না তো পয়সার বিনিময়ের কান্না না তো কথা বোঝা যায়নি আচ্ছা ওই যে মানুষগুলো বাড়ি লোক মরে গেল অন্য লোক দিয়ে কেঁদে নিত কাঁদিয়ে নিত ওরা কান্ত গলা ছেড়ে চিৎকার করে চেঁচামেচি করে যে মরে গেছে ওই মরা লোকটার উপরে এই ভাড়াটে কাঁদাওয়ালাদের কিঞ্চিত পরিমাণ শস্য দানা পরিমাণ কোনো মায়া দয়া দেখিয়ে কিনতেছিল কি এত জোরে কিনতেস কেন শুধু পয়সায় আরো জোরে কিনতেস তার কারণ আর একটা লওয়ার জন্য মোটামুটি এখানকার শ্রোতা লোক গাছ অবশ্যই করে বান্দা মনে রাখুন আমার আল্লাহর জন্য কান্নাকাটি করবেন সমাজকে কাঁদাবেন নিজেও কাঁদবেন আল্লাহর জাহান্নাম থেকে বাঁচাবেন নামাজি করার জন্য দোয়া করবেন রোজাদার হওয়ার জন্য দোয়া করবেন চুরি ডাকাতি চালাবার জন্য দোয়া করবেন হারাম খুরি বন্ধ করার জন্য দোয়া করবেন কিন্তু আমার মনে তো একটা প্রশ্ন জাগে আজকে যদি লোকটাকে আমার বাড়িতে দাওয়াত না করতাম সত্যি কি ওই মানুষটা খোদার কাছে কানত সত্যি কি তিনি আল্লাহর কাছে কান্নাকাটি করতেন না না তাকে যদি দাওয়াত না করতাম আজকে যদি তিনি বাড়িতে বসে থাকতেন নিশ্চিত তিনি কি রাত দশটায় খোদার কাছে কান্নাকাটি করতেন তাহলে তিনি বাড়িতে থেকে একা যদি কান্নাকাটি না করতেন আমার মনে প্রশ্ন জাগে হাজার হাজার জনতাকে সঙ্গে করে নিয়ে কেন্দে নেন্দে তো আমি একাকার করিয়ে দিলাম বটে এর পিছনে যদি টাকার মাল বাড়ার স্বার্থ থেকে থাকে তাহলে জাহিরিয়াতের যুগের কান্নার সঙ্গে এ কান্নার পার্থক্য আমার তো মাথায় ঢোকে না এখন আমার সাতশো টাকার কান্না দেড় হাজার টাকার কান্না আড়াই হাজার টাকার কান্না সাড়ে সাত হাজার টাকার কান্না বিভিন্ন ভ্যারাইটিস কান্না যত মাল বেশি হবে তত দোয়া চাঙ্গা হবে আরে এই দোয়া খোদার ভয় তো হচ্ছে তো না আর এক জায়গায় কান্নার বরাত পাবো তারই জন্য হচ্ছে অবশ্যই করে বান্দা মনে রাখুন নবী ইব্রাহিম আলাইহিস আমার আল্লাহর কাছে দোয়া করেছিলেন ইয়াতুলু আলাইহিম আয়াতিকা আল্লাহ যে মানুষকে আপনি এখানে পাঠাবেন তিনি আপনার কোরআন তেলাওয়াত করে মানুষ দিগকে শোনাবেন আমি নিশ্চিত করে বলবো হাজার হাজার আলেমে দিন হাফেজে কোরআন হাজি সাহেব দরবে সুফি সাহেব ইমাম সাহেব মসজিদের মুয়াজ্জিন সাহেবেরা যিনি যেমন কোরআন তেলাওয়াত করতে পারেন যিনি যেমন ভাবে আল্লাহর কোরআন বুঝতে পেরেছেন উনি নিজে পড়েছেন সমাজকে উনি শুনিয়ে বেরিয়েছেন যদি এই শোনানোর পিছনে কোনো স্বার্থ না হয় এ শোনানোর পিছনে যদি দুনিয়ার কোনো স্বার্থ না থাকে তাহলে নিশ্চিত করে বলবো তারা অবশ্যই না এবে নবী তারা সত্যি নবীর ওয়ারেস তারা সত্যকারের বিশ্ব নবীর ওয়ারেস কোনো সন্দেহ নাই তবে আল্লাহর কোরআন জনগণকে শোনানোর পিছনে যদি দুনিয়ার কোনো স্বার্থ তাদের ভিতরে বিদ্যমান থেকে থাকে তাহলে নিঃসন্দেহ সেটা জাহিলিয়ার যুগের কান্না ছাড়া কিছু নয় ওই মহমুল কিতাব এব্রাহিম বললেন শুধু সোনালি হবে না সেই মানুষটার ভিতরে আর একটা গুণ থাকতে হবে সেটা হলো তিনি প্রথমে কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাবেন তার পরের স্টেজে তিনি দায়িত্ব পালন করবেন ওই আল্লিমহমুল কিতাব মানুষগুলোকে তিনি আল্লাহর কেতাব শিক্ষা দেবেন জোরে সোরে বলুন সুবাহার আল্লাহ মানুষকে শুনিয়ে যাওয়া আর হাতে কলমে কোরআন শেখানো দুটো কি এক ভাই সোনা জিনিস নিয়ে পাঁচজনকে বোঝানো মুশকিল কিন্তু পড়াশুনো করে পাঁচজনকে বোঝানো সহজ সেই জন্য ইসলামের প্রথম স্টেজ গড়ে শুনিয়ে যাও অল্প দিনের ভিতরে কারণ এক্ষুনি যদি মানুষকে পড়াতে যাও তাহলে দশটা মানুষের পড়াতে পড়াতে এক সপ্তাহ এক মাস লেগে যাবে এর মাঝখানে যে মানুষগুলো মরে গেল তারা তো দিনের বাণী শুনতে পেল না সেই জন্য শোনানো কাজটা তাড়াতাড়ি হয় তাই অল্প দিনের ভিতরে আগে ভালো করে সমস্ত বাউন্ডারির ভিতরে সবার কানে পৌঁছে দাও লা সব আওয়াজ মানুষের কানে ভালো করে আগে পৌঁছে দেওয়ার পর এবার সেই নবী দ্বিতীয় দায়িত্ব পালন করবেন কিতাব ওই শোনানো মানুষগুলোকে আল্লাহর কেতাব হাতে কলমে তাদের শেখাবেন আমি অবশ্যই করে বলবো নবী ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর দেওয়ালে স্পর্শ কাবার দেওয়ালে স্পর্শ করে বললেন ও রব্বুল আলামিন আল্লাহ এমন একজন নবীকে প্রেরণ করবেন যিনি আপনার কেতাব পড়ে মানুষকে শোনাবেন এবং তার পরই তিনি আল্লাহর কেতাব মানুষ দিগকে হাতে কলমে তিনি শিক্ষা দিয়ে দেবেন আমি এ জায়গায় কি বলতে পারি না সত্যি যদি যোগ্য নবীর যোগ্য আরেস হয়ে থাকেন সত্যি যদি আপনি নবীরা নায়েব হয়ে থাকেন সত্যি যদি আপনি আপনি ওয়ারাসাতুল আম্বিয়া হয়ে থাকেন তাহলে বিশ্বনবী আমার প্রথমত কোরআনের বাণী শোনাবার পরেতে তিনি মসজিদে নাবাবিতেই সর্বপ্রথম স্কুল তিনি প্রতিষ্ঠা করলেন সাহাবিদিগকে বসিয়ে বসিয়ে হাতে কলমে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া শুরু করলেন জোরে সরে বলুন সুবাহান আল্লাহ শেষ জমানার নবীর ক্ষেত্রে মসজিদে নাবাবি হল মুসলিম জাহানের প্রথম বিশ্ববিদ্যালয় মসজিদে নাবাবি শুধু নামাজ পড়ার জন্য নয় এখন তো মসজিদ হয়েছে শুধু নামাজ ছাড়া আর কিছু হয় না মসজিদ হলো মুসলমানদের এলাকাধীন একটা একটা স্পেশাল রাষ্ট্রীয় পার্লামেন্ট মুসলমানদের ন্যায় অন্যায়ের বিচার ওই মসজিদে হওয়া উচিত মুসলমানদের লেখাপড়া হাতে খড়ি ওই মসজিদ থেকেও হয়ে আসা উচিত মুসলমানদের জাতীয় স্তরের উন্নতির সৎ পরামর্শ ওই মসজিদের মেম্বার থেকে বেরিয়ে আসা উচিত ছিল কিন্তু আজকে আমরা মসজিদটাকে অনলি শুধুমাত্র নামাজের জন্যই রেখেছি নামাজ ছাড়া ওখানে আর কিচ্ছু হবে না বউ ছেলে পেলে যে অন্যায় করবে তার জন্য মোড়ের মাথা আছে হাইস্কুলের মাঠ আছে কথা বলতে যায়নি ছেলের নাম আপনার হোসেন আলী বৌমার নাম রাবিয়া বসরি দুটো চুল ছাড়াছাড়ি করে বললো পঞ্চায়েতের প্রধানের কাছে বিচার দেওয়া হলো হাই স্কুলের মাঠে তেত্রিশটা গ্রামের লোক এক হয়ে বিচার করলো এক মুসলমান ছেলে আর এক মুসলমানের মেয়ে বিচার করবে কেডা দুবেলা ক্যাঁকড়ার কুচিতে ভাত খেয়েছিল হরিপদ কর্মকার এ জাতির গলায় দড়ি দিয়ে মরা উচিত হারাম কর ছোট লোকের জাত তোর লজ্জা থাকা দরকার ছিল যে জাতির হাতে রয়েছে আল্লাহর কোরআন যে জাতির হাতে রয়েছে বিশ্ব নবী রমীয় বাণী মুখর মুখরিস্ত্রত বাণী হাদিস শরীফ আজকে সেই জাতি যদি নিজের বিচার নিজের না করে যদি বিজাতীয়দের কাছে বিচার চাইতে যায় এর চাইতে লজ্জা সরম অপমানের কথা কি থাকতে পারে ছি ছি ছি এই বিচারগুলো হওয়া উচিত ছিল মসজিদ কেন্দ্রিক বিচার কি বিচার হওয়া উচিত ছিল কিন্তু সেটা আমরা আর বিচার করবে কেটা মসজিদের যে ইমাম সাড়ে তিনশো টাকা কর মাইনে তেত্রিশ মাস বাকি কত ভালো ইমাম ওখানে আসবে বলে হতেই পারে না সেদিন কলসুরে মনিরা বলতে বলে এসার নামাজ পড়ে বেরোবো মাত্র ছটা কুড়ি হয়েছে ইমাম সাহেব সামনের দিকে বসে মুখ পানে চেয়ে রয়েছে আমার নামাজ পড়তে দেরি হচ্ছে কেন আমি তো কেন তাহলে তালা দেবে গিয়ে যাবে এসার নামাজ হয়ে গেছে ছড়া কুড়িতে তো এসব সহ্য করার মতো না আমি বলি ভাই রাগ করলে হবে না মাইনে কত তাহলে মাসে দুশো টাকা করে আজান দবাদ জামাতে নামাজ পড়ানে কথা বলা যায়নি ইমাম আর মহাজেনের দায়িত্ব একসঙ্গে পালন করবে মাসে দুশো টাকা আমি ভাগ্যিস কপাল ভালো এসার নামাজ বেলা দশটায় পড়িয়ে দেয়নি সন্ধ্যে ছটায় পড়ে গেছে ও তো বেঁচে গেছে অনেক ভালো করেছে দুশো টাকা মাইনে ও তো এসার আদান তো বেলা তিনটের সময় দেওয়া উচিত বেলা ডুবে গেলে শীতকাল বুড়ো মানুষ থাকবে কি সেখানে এই তো মসজিদের দশা সেই মসজিদ আবার বিচার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের বিচারাচার করবেন মসজিদে মুসলমানদের শিক্ষা দেবেন মসজিদে কোরআনের শিক্ষা প্রথম দেওয়া তিনি শুরু করলেন মসজিদ ভিত্তিক নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম মসজিদে নববীতে সর্বপ্রথম তিনি স্কুল প্রতিষ্ঠা করলেন ওখানে লেখাপড়া করানো শুরু করলেন আপনি আজও চলে যান মসজিদে নবাবির সেই বিশাল অট্টালিকা বিল্ডিং এর ভিতরে কমপক্ষে সেখানে এখানে সাতটা মাদ্রাসা চলছে যারা হজে যান মসজিদে নাবাবি ঘুরে এসেছেন জানি একটা একটা মসজিদ ওই সব ফিলনে আছে কাতার আছে নামাজ পড়ে দাঁড়ায় এটা নামাজেরই জায়গা মসজিদ কিন্তু আকসার হাজিজ মোটেই জানে না যে এই মসজিদ নাবাবির বিল্ডিং এর ভেতরে সাতটা মাদ্রাসা চলে সাতটা ক্লাস ওয়ান থেকে আপ টু দাওয়ার হাদিস পর্যন্ত ঠিক এসার জামাত হয়ে যাবে এই ফজরের জামাত হবে সকাল সাড়ে ছটা সাতটা নাগাদ ক্লাস ক্লাস বসবে মসজিদে নাবাবিতে রসুল্লাহর মাজার যেদিকে ঠিক তার উল্টো দিকটাই তার মানে মসজিদের একেবারেই দক্ষিণ সাইডে বেলা আটটা নটার দিক যেয়ে দেখবেন হাজার হাজার ছাত্র কিলবিল করছে সেখানে পড়াশোনা করছে সচরাচর ওই সময়টা হাজি সাহেবরা মসজিদের ভিতরে থাকে না ফজরের নামাজ পড়ে কোরআন তালাবাদ করে জিয়ারাত করে যে যার বাসায় আসে খেয়ে দিয়ে গোসল করে আবার জোহরের জন্য তৈরি হয় ঠিক সেই ফাঁকটায় মাদ্রাসা চলে আবার জোহরের আগে ক্লাস ছুটি হাজিরা দেখে শুধু নামাজ পড়ার জায়গা কিন্তু অ্যাকচুয়াল মসজিদে নাবাবের ভিতরে দাওরায় হাদিস টাইটেল মাদ্রাসা চলছে সাতটা মসজিদ শুধু নামাজ পড়ার জন্য নয় সেটা এলেম বিতরণ করবার একটা প্রাণ কেন্দ্র জোরে সরে বলুন সুহান আল্লাহ সেই থেকেই চলে আসছিল মসজিদ ভিত্তিক কোরআন তালিমের ব্যবস্থা কিন্তু আজকে ইমাম সাহেবের অবস্থাগুলো আরো খারাপ মুক্তাদিদের দশা আরো খারাপ যার জন্য অধিকাংশ মসজিদে আজকের মুক্ত ব্যবস্থা নেই কোরআন তালি মসজিদ থেকে উঠে গেছে জি আপনি অবশ্যই করে মনে রাখুন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামা তিনি প্রথম তো কোরআন মানুষকে শুধুমাত্র শুনিয়েছেন তার পরবর্তী পদক্ষেপে ক্লাসিক্যাল ভাবে বা করে করে এখন একদম সাহাবিদের বলবেন ওরা পড়াশুনো করে আবার মাঠে ময়দানে কাজে চলে যাবে বিকালে একদম সাহাবিদের কেনে মসবেন তারা পড়াশোনা করে হাটে বাজারে ব্যবসা করতে চলে যাবেন আবার সন্ধ্যার পরে একদম সাহাবিদেরকে নিয়ে বসবেন হাতে কলমে তাদের আল্লাহর কোরআন শিখ শিক্ষা দিতে হবে এটা যদি হয় রসুল্লাহ তরিকা এটা যদি হয় বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামের নেশাব তাহলে নিশ্চিত করে বলবো আমাদের সমাজের আলেম হাফেজ মাওলানা মুফতি যারা সারা জীবন ধরে শুধুমাত্র আল্লাহর কোরআনের মানি সমাজকে শুনিয়ে গিয়েছেন কোরআন কোনোদিন সমাজকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করতে পারি আমি আল্লাহর কসম করে বলতে পারি সে আলেম সে বক্তা আল্লাহর কাছে নাজাদ পাবে আমি বিশ্বাস করতে করতে নবীর ওয়ারিস হতে গেলে নবীর স্ট্যাটাস মেনটেন্স করা উচিত নবীর প্রথম দায়িত্ব ছিল শোনানো আমরা শুনিয়ে দিয়েছি দ্বিতীয় দায়িত্ব নবী পালন করেছেন মসজিদ ভিত্তিক মানুষকে কোরআন শিখিয়েছেন আমরা সে শেখানোর কাজটা কতটা করছি কোরআন শেখাতে গেলি না হাত একটু এইরকম করতে হয় আর কোরআন শোনাতে গেলি হাতে এরকম করার কোনো দরকার নেই দু হাতে এরকম করে রাখলে যথেষ্ট কথা বলতে চাইনি আরে কোরআন শোনাতে আসলি মাল পাওয়া যাবে কোরআন কাউকে পড়াতে গেলি মাল সেখানে ঢেলতি হবে আমাদের দেশে যথেষ্ট পরিমাণ সুনানের মতো বক্তা পাওয়া যায় সুনানের মতো আলোক পাওয়া যায় কোরআন সুনানের মতো হাফেজকারী মাওলানা মুফতি আমরা ওয়াজ করার জন্য পাই কিন্তু যারা সারা জীবন ধরে শুধু আল্লাহ কোরআন মানি সমাজকে শুনিয়ে গেছেন জাতিকে হাতে কলমে কোরআন হাদিসের মানি শিক্ষা দেওয়ার জন্য যারা কিছু করতে পারে এরা নাজাত পাবে বলে কোরআনের আয়াত অনুযায়ী আমি বিশ্বাস করতে পারি না আমি আসারে গাঁজাখুরি গল্প করিনি যতটুকু বলেছি প্রত্যেকটা ক্ষেত্রে কোরআনের আয়াত টেনে টেনে বোঝাবার চেষ্টা করেছি এতলু আলাইহিম আয়াতিকা ওই আল্লিমুহুমুল কিতাব তারা মানুষকে যেমন শোনাবে শোনানোর পরপরই তারা মানুষকে হাতে কলমে শেখাবেন নবী করেছেন আমরাও সেই কাজটা যদি না করতে পারি তাহলে আল্লাহর দরবারে বড় রকমের অপরাধী হতে হবে পরবর্তী প্রজন্মের কাছে আমাদের বড় রকমের দায়বদ্ধতা থেকে যাবে তাই এ সিলসিলা এ চ্যানেল শিক্ষার এ ধারাবাহিকতা যাতে পৃথিবীতে কেমত পর্যন্ত টিকে থাকে কেউ একজন আমাকে শিখিয়েছেন আমি তার ঋণ শোধ করতে চাই আর পাঁচটা মানুষকে শিখিয়ে দিয়ে তাই আমি কবরে যাব তাহলে আমি লোকের কাছে শিখলাম পাঁচটা মানুষকে যদি শেখাতে না পারি তাহলে মনে করব যারা শিখিয়েছিলেন তাদের ঋণ আমি শোধ করতে পারিনি একজনের কাছ থেকে নিয়েছি আর একজনকে দিয়ে আমি সেই ঋণের হক আদায় করার চেষ্টা করছি এটা পরিষ্কার তবে একেবারেই শেষ লগ্নে এসে আপনাদের কাছে আমাদের দাবি সঙ্গে আছেন পাশে আছেন থাকুন সহযোগিতা যেভাবে করছেন করুন আমরাও চেষ্টা আছি আপনাদের ভক্তি মহব্বতার ভালোবাসার ন্যায্য মতন পারিশ্রমিক হক যাতে আদায় করতে পারি সে চেষ্টা আলহামদুলিল্লাহ আমরাও করছি কারণ এটা আপনি জানবেন বাঁশ আর কলা গাছ এর গা দুটোর ওলা দাবার জ্ঞান একটু কম আছে আর উপরে কোনো গাছ থাকতে পারে কি আমি তো ভালো কৃষি বিজ্ঞানী না সব আমার জানা তবে যতটুকানি জানি বাঁশ আর কলা গাছ এদের দুটোর একটু কাণ্ড জ্ঞান কম আছে এই খুঁটির আর এই গাছ ওর এপারে হলো আমার ওপারে হলো হাজ সাহেবের সাপোজ এখন এই জমিটা নিয়ে হাই সাহেবের সঙ্গে আমার মামলা চলতেছে ধরুন প্রায় বারো চোদ্দ বছর এখন আমি যদি ঠিক ওই বর্ডারের এপাশে যদি এধারে দিলুম খানিকটা কলা গাছ ওদারে দিলুম খানিকটা বাঁশ হাই সাহেবের সঙ্গে আমার বিরাট মামলা চলতেছে বলো তাহলে এই কলা গাছ আর বাঁশ দুটো এত বড় মূর্খ এত বড় কি বলা যেতে পারে এত কাণ্ড জ্ঞানের গা কম ও মাটির তলার থেকে তার সঙ্গে আমার মামলা ও তেড় ছাড়লে তা সে হাই সাহেবের জমি ফুরিয়ে উপরে উঠবে কলা গাছ আর বাঁশের তেড় আর কলার তেড় আর বাঁশের ক না কি বলে না বাচ্চা বাচ্চাগুলো বাঁশের কড়া এরা কোনোদিন জমির সীমানা মানে যে মুসলমানের জমিতে বসলি পাশে হিন্দুর জমি ও একবার ভাববে যে হিন্দুর জমিতে বেরোবো না ওরকম মামলা মোকদ্দমা পরোয়া করে না কিচ্ছু দেখবে না ফাঁক পেলি মাথা গুজে দেবে এটা কলা তেড় আর বাঁশের কড়া স্বভাব আমি জানি আমরা যে কাজ করতে নেমেছি এক মানুষকে কোরআন হাদিসের মানি শোনাবো সাথে সাথে দেশের সন্তান ছেলে মেয়ে তাদেরকে কোরআন হাদিসের শিক্ষা দিয়ে অতীত যুগের মানুষের দেওয়া সেই ঋণের বোঝা আমরা হালকা করার চেষ্টা করছি আমাদের সঙ্গে সমাজের এক শ্রেণীর টুপিওয়ালা দাড়িওয়ালারা মামলা জুড়ে দিয়েছে ওদের কাজকাম ঠিক নয় ভুলে ভরা নানান তার তোর সঙ্গে মামলায় মাতিন হাইকোর্টে বুঝতে যাবে না তোর সঙ্গে মাতিন সুপ্রিম কোর্টে মামলা জুড়ে দিয়ে সময় নষ্ট করতে যাবে না তুই আমার বিরুদ্ধে যত জনগণের দরবারে আপিল করিস আর মামলা করিস যা পারিস কর তবে বাপ একটা কলা গাছের ঝাল লাগিয়েছে ২৬ বছর আগে আমি একটা লাগিয়েছি এগারো বছর আগে বড্ড একটু ফিরি ফেনা ছিল তারও কাঁধে জল তুলে দিছি সবাই মিলে আবার আর একটা কলা গাছের ঝাল লাগাবার জন্যে যত বড়ই মামলা জুড়ে দেখ পৃথিবীর যে কোনো হাইকোর্টে সুপ্রিম কোর্টে জমির সীমানায় মামলাবাজদের পাশে পাশে কলা তেড়জা বসিয়ে দেবো এই প যখন ওরগা ভিটে বাড়ি ফুড়ে যখন ডাঙায় উঠবে সুমন্দিগুলো পালাবার জায়গা পাবে না জুত করে কলা গাছ লাগিয়ে দাও ওরা মামলা মকদ্দমা বসবে না ওর বাড়িতে মাথা উঁচু করে কলার তেড় বেরোবে হ্যাঁ কাল কলার তেড় বলে মাতিনির কলার তেড় তুই কড়া কাটবি তোর গোষ্ঠী সমেত উজাড় করে দেবে বাঁশ গাছের কড়ায় সাবধান হতে বলছি পারিস তো আমার সঙ্গে মামলা করিস নে আর এক জায়গায় কলা গাছে ঝাড় লাগা যদি জীবনে বাঁচতে চাস আমার সঙ্গে মামলা না করে হিংসা করে তুই আর একটা বাঁশ ঝাল লাগা ধন্যবাদ জানাবো আমার সঙ্গে মামলা না করে আমার সঙ্গে ঝগড়া না করে তুই আর একটা কলা গাছের ঝাড় লাগা ওয়েলকাম জানাবো রাতের অন্ধকারে চরণ ধুলিকে প্লাম জানাবো তুই বাঁশাল লাগাবি নে কলার তেড়ে বসাবি নে আমাদের বিরুদ্ধে মামলা জো আর আমরা তো সীমানা গেছে কলার তেড়ে বসাচ্ছি দেখি তোর জমি কতদিন থাকে কি বলেছি বোঝা গেছে আজকে এই পর্যন্ত থাক বাদ বাকি আমি তাও তো ভালোই তো আদায় করে নিয়েছেন একটা বাজ দিয়ে বারো মিনিট বাকি আজকে এই পর্যন্ত থাক আল্লাহ বলিয়ে নিয়েছেন ধৈর্যের সঙ্গে শুনেছেন তার জন্যে আমি আল্লাহ শুক্রিয়া আদায় করছি আমার বলাটাও আমার কৃতিত্ব নয় আপনাদের বসে থাকাটাও যত না ধৈর্যের পরীক্ষা তার চাইতে বেশি বলবো বক্তা শ্রোতা আল্লাহ আমাদের দ্বারাতে কাজটা করিয়ে নিয়েছেন তাই আমরা পেরেছি একটু আল্লাহ শুক্রিয়া আদায় করছি বলুন সকলে আলহামদুলিল্লাহ দশ অবরাসেই হবে ইয়াকুব হয়তো বলেছে ভাই হয়তো বলেছেন তবে আমি আবার বলবো কারণ এক কথা যতবার মানুষের কানে ঢোকানো যাবে মানুষ সেই কথাটা তত গুরুত্ব দেবে সেটা আসলে ওই বড় ছেলের বেতে চিঠি লিখলুম বেইটার তাদের বেই আসেনি আরে আসবে কি করে শুধু চিঠি দিলে হয় না মানুষ এখন কর্মব্যস্ত চিঠি পৌঁছে দিতে হবে সকালে একবার ফোন করতে হবে মেয়ের দে রাত্রে একবার ফোন করতে হবে আমার গিন্নির দে তারপরের দিন ভোরবেলা আবার ফোন করতে হবে ছোট রাতিটার দে তাহলে আব্বা আসবা তো তাহলে হ্যাঁ কাকা যাবান সন্ধ্যেলে আবার বড় মেয়েটার ফোন ধরাবো খালো তোমার সে আসার কথা তো কখন আসবা ফোনে ফোনে তোলপাড় করে বারবার যদি এই দাওয়াতের কথা কানে যায় না খালু না আসা ছাড়া কোনো পথ পাবে না আর শুধু চিঠি দিয়ে আসলি খালুর বালিশের তলায় চিঠি পড়ে রয়েছে মনে থাকে ঘোড়ার ডিম সেই জন্য আমি আর একবার টেলিফোন করছি চৌঠা পোষ রবিবার দোসরা মহরম আল্লাহ রহুল আবিন স্মৃতি জামিয়া রহমানিয়ার শিলন্যাসের অনুষ্ঠানে বেলা দশটা থেকে চারটে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে না সবার দাওয়াত করছি বাড়িতে দুটো খাওয়া দাওয়া করে আপনারা যাবেন ভাই বলিনি খাওয়া দাওয়া না তা কেলেঙ্কারি যে আরে তা দশটায় দাও দিলি মানুষকে তো খাওয়া দেওয়া লাগবে তো বেলা দশটা মানে মানুষ জানে দুপুরে তাহলে ডান হাত পা ধুতি হবে হাত পা দেওয়ার কোনো খাপ নেই আমি বারণ করে যাচ্ছি খাওয়া দাওয়া থাকবে না বেলা তিনটে ডাকলি এ কথা বলতেই হতো না কিন্তু দশটায় যেহেতু ডাকছি এটা আমাকে বলেই দিতে হবে যে খাওয়ার ব্যবস্থা থাকবে না তাহলে মানুষ তো ধোকা খাবে ধোকা খেলি হবে না জামা খুলেও যা জামা গায়ে দেবো তাই ভিতর বাইরে দুরকম রেখে চলি নে খাওয়া দিতে পারবো না আমরা ততটা পরিমাণ সমর্থ এখনো হইনি এক বছরের ভিতরে সাড়ে এগারো লক্ষ টাকা ওখানে ইনভেস্ট করতে হবে টাকা দিয়েছেন দিচ্ছেন আরও আপনাদের দিতে হবে আল্লাহ যদি রাজি থাকেন আগামী বছর রমজানের আগেই এই বিল্ডিং আমাদের ছাত্র তুলে উদ্বোধন করতে হবে সেই জন্য এর পিছনে এখন প্রচুর খরচ আর আল্লাহ পাকের মেহরবানি সমাবেশগুলো ডাকলি মানুষ যদি একটু কম যায় তাহলে খাওয়া টাওয়া দেওয়া যায় আট দশ হাজার বিশ হাজার মানুষের ভাত দেওয়া সম্ভব কি করে সম্ভব শুধু ভাতের এক দোষ বলবে কিচ্ছু দেয়নি আর যদি দেই ও বলবে আমার আলু পড়েনি খোলা পড়িয়েছে বলবে ডাল পড়িস তার তলার দিকটা ছ্যাঁকড়াবে না ও বলে দৌত্তর তোর বস্তি দিল তো সেখানে পাশার তলে একটা ইঁটও জুটিনি নানান তাল কি দরকার যখন মানুষকে খাবার দাবার দেব যত্ন করে যদি এক মুঠো দিতে পারি সেই দিন দাবার দেবো তাহলে পরিষ্কার বলে দেবো যে আমার খাওয়ার ব্যবস্থা নেই বা এই দিনের সাথে আসবেন এদিনেও খাওয়ার ব্যবস্থা থাকবে না দয়া করে যাবেন এবং যারা এতে গিয়েছিলেন কি বলে আপনার কচুয়াতে সেদিন আমরা বলেও দিয়েছিলাম দেওবন্দীদের একটা অংশ খুব উঠে বেড়ে সিলসেলার উপরে প্রতি পদে পদে আঘাত করছে সে আঘাত প্রতিহত করার জন্যে কচুয়াতে একটা সমাবেশ করেছিলাম আর আমাদের পশ্চিমবাংলার বিখ্যাত আর এক কামার ভদ্রলোক করে কুমোরের কাজ এই এসে কামারের কাজ করতি সে ভাগজলে এসে এক বক্তৃদানে দিতে গে আগুন জিলকে গেছে তুই বাবা ইতিহাস জানিস তাই নিয়ে নাড়াচাড়া কর কি চুলকুনিতে তোর ফতোয়া দিত বলিস কেডা তুই যে জানিস নে বুঝিস নে সেবিলি চত্তি গেলি কি জন্যে যতটা পানি ঠেই পাস সেরকম পানিতে ডুব মারা উচিত তোর গোলাম মর্তদা ফতোয়াদে বলে গেল দরুদ শরীফ যা পড়া হয় ওসব মল সাহেবকে তৈরি করা কিচ্ছু নেই বসারও যদি ভুল লেখে বাপ ঠাকুর দাদা যদি ভুল করে তো আমরাও ভুল করব আমরা এখন লেখাপড়া শিখেছি সালা জানোয়ারের বাচ্চা বসিয়ারও যদি চাইতে বেশি শিক্ষিত হয়ে গেছে সহ্য করার মতন ওর ইতিহাসকে আমি শ্রদ্ধা জানাই বিশ্বাস করো ওর ইতিহাস পড়ি মানুষকে পড়তে বলি কিন্তু তুই হলি ক্লাস নাইন ফেল চিন্তা ভাবনা করে বইপত্র করে দুটো বই লিখেছিস ধন্যবাদ তুই ফতোয়া দিতে গেলি কি চুলগুলোতি তুই তুই যা জানিস নে তুই যা বুঝিস নে জানিস সে মাঠে কেন চুক্তি গেলি এলাকা বিরাট উত্তক্ত বৈশারু সম্পর্কে কুমন্তব্য করেছে দাদা হুজুর সম্পর্কে কুমন্তব্য করেছে সালাম কিয়াম সম্পর্কে এবং আমাদের দেশে পানিগর হুজুরকে আমি তবে দেখেছি কোনো কোনো কথা আমি পড়েছি যে রসুল্লাহর নাম পড়লে ঠোঁটে চুম্বন খেয়ে চোখে বলাতে হয় পানি খাবার হুজুরকে কখনো দেখেছেন মনে পড়ে না বোধ আমি দেখেছি কয়েকবার পরখ করে দেখেছি যেই আজানে আসাহাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলে চোখে এই আঙুলে চুম্বন করে চোখের উপরে বুলিয়ে নেন কেতাবে আছে আঙুলটা ওই সময় মুখে চুম্বন করে চোখের ওপরে বুলিয়ে নিলে কোনো কোনো কেতাবে লেখা হয়েছে ওই মানুষটার চোখের জ্যোতিকে আল্লাহ বাড়িয়ে দেবেন জোরে বলুন সুহান আল্লাহ আর কি বলে জানেন বলে নবী তো আল্লাহর গোলাম আর আল্লাহ হলেন সৃষ্টিকর্তা তার নবীর নাম শুনে যদি নবীর চেইতে আল্লাহ কত কোটি কোটি কোটি কোটি গুণ বড় তার তো কোনো ইয়াত্তা নেই তা যদি এখন এক কোটি গুণও ধরে নেওয়া হয় তাহলে নবীর নাম শুনে যদি একবার চুমুখাতি হয় তাহলে আল্লাহর নাম শুনে তো এক কোটি বার চুমুখাতি হবে দলিলটা কি খারাপ দেশে কথা বলতে যায়নি অন্তত যুক্তিটা কি খারাপ দেশে নবীর চাইতে আল্লাহ বড় তা নবীর নামে যদি একবার খ্যাতি হয় তাহলে আল্লাহর নামে সে তো বহুবার খাতি হবে এখন গ্রামের মানুষকে বুঝে গেছে তাই বলে আল্লাহ ওর যেরকম হেঁটুরে যুক্তি আমার একটা হেঁটুরে দলিল না দিলি তো আর হচ্ছে না পাশে সভা চলে তারপর দিন গেলি লোকজন ধরে বলে ই করেছে তার একটা উত্তর দিতে হবে ও যখন কোরআন আদিস দিয়ে বলিনি আমি ওরা বাগান ছাড়া দিয়ে দেয় কোরআন আদিস দিয়ে বললি তার দলিল কোরআন আদিস দিয়ে হবে বাঁ ঠাং দিয়ে দিলি তার দলিল এলো এরোভাবেই হবে আমি খোলা ময়দানে বলি চামালি আমার গিন্নির বয়স আমার আটত্রিশ ওর মোটামুটি আঠাশ টাঠাশ হবে গিন্নির বয়স যদি আঠাশ হয় গিন্নির মার বয়স কত তাড়াতাড়ি বলেন অন্তত পঞ্চাশ আটচল্লিশ এরম হওয়া উচিত আমার সহ্য হয়নি আমি মর্তদার গিন্নির বয়স যদি পঞ্চাশ হয় আর গিন্নির মার বয়স যদি আশি নব্বই তো হওয়া উচিত মোর্চা সাহেবের বয়স এইরকম তা গিন্নির কাছ থেকে যদি গোটা তিনি কচি করে গেলে তাহলে গিন্নির মার কাছ থেকে তিন তিরিকে নড়া কচি করে গেলে দিতে হবে বচ্চাইতে সাউরি বড় তো নাকি আবার হলে তো অবস্থা ফিরুল্লা আরে ও সমস্ত জানোয়ার তো এইভাবে এইরকম না দিবি তো জব্দ হবে না তো তুই কেতালের কথা দিবি না তুই কোনো পীর ফকির আলেমন আমাদের ঘোষ কুতুদের কিচ্ছু নেবে না হিটুরি আরে আল্লাহ বলেন সৃষ্টিকর্তা আল্লাহর সঙ্গে নবীর কোনো তুলনা চলে কথা বলতে যায়নি খুব ভালো জিনিস আমি এখানে আমার সমাজের মানুষ যারা আছে আমার স্ত্রীর সঙ্গে আমার গোপন বুঝপাড় গোপন আলাপ আলোচনা ব্যবহার সবাইকে আড়াল করে ঘরে ধরো যাবে দুজনে ঘরের ভিতরে শুই চুরি করি কাদের মানুষকে ঘরের ভিতরে যা করি আল্লাহ দেখতে পায় না পায় না তাহলে মানুষের সঙ্গে সৃষ্টিকর্তার কোনো তুলনা করা কি বুদ্ধিমানের কাজ যে তুমি মানুষের আড়াল করে ঘরে যাচ্ছ তা তুমি খোদার একটু আড়াল করবো না তা খোদারে যদি আড়াল করতে হয় তাহলে তার আর কচি কাঁচা করতে হবে না কমবে যাওয়া পাহাড়ে জঙ্গলে নগরে খন্দকে নদীর ভেতরে আর আসমানের উপরে কোনো জায়গা আছে কি আমি বলি যা পশ্চিম দিকতে যতদিন বেলা না ওঠে মর্তদার সময় দিল আমারই প্রশ্নের উত্তর দিয়ে দেবে যে সাউরির কাছ থেকে কটাকচি করিয়ে নেবে বলতেই তো সাউরির বয়স অনেক বেশি এবং তাই নিয়ে মোটামুটি নাম কচাকচি হচ্ছে এরকম চলতেছে এলাকার মানুষ খুব ক্ষিপ্ত আগামী দু দশ দিন পনেরো দিন বিশ দিনের ভিতরে বাদজলায় হয়তো একটা ঝাপটা দিতে হবে বড্ড বাড়ান বেরিয়ে গেছে একটা ঝাপটা দিলে আবার পাঁচ ছ বছর ভালো করে যাবে তাই সেজন্যে যেদিন ডাকবো যদি প্রয়োজন হয় সেদিনও দয়া করে যাবেন আর চার তারিখটায়ও যাবেন পাশে থাকুন সহযোগিতার হাত যেভাবে বাড়িয়েছেন সেইভাবেই করতে থাকুন আমাদের ইচ্ছা আছে জাতির প্রতি আল্লাহ আমাদের যে হক যে দায়িত্ব আর যে কর্তব্য দিয়েছেন আমরা হার্ড আনসল চেষ্টা করছি জাতীয় সেই দায়িত্ব আর কর্তব্য সুসম্পন্ন করার জন্যে দোয়া করুন আল্লাহ পাক যেন জাতীয় দায়িত্ব আর কর্তব্য একটা নগণ্য খাদিম হিসাবে আল্লাহ যতটুকু আমাদের ঘাড়ে চাপিয়েছেন পূর্ণাঙ্গ রূপে সমস্ত হকগুলো যেন আমরা আদায় করতে পারি সেই কুয়ত এবং হিম্মত যেন আল্লাহ আমাদের নসিবে কবুল করেন বলুন আমিন মহাপতের সঙ্গে দুরু শরীফ আল্লাহ